রিমঝিম রিমঝিম বৃষ্টি ঝরে বিমুগ্ধ এই বর্ষায় অঝোর নয়নে কাঁদে নীলাম্বর কার প্রেমের মায়া অঝোর নয়নে কাঁদে নীলাম্বর কার প্রেমের মায়া অঝর নয়নে কাঁদে নিলাম কার প্রেমের মায়া রিমঝিম ঝিম বৃষ্টি ঝরে বিমুগ্ধ এই বর্ষা অঝর নয়নে কাঁদে নিলাম কার প্রেমের মায়া অঝরি নয়নে কাঁদে প্রেমের মায়া বর্ষার লগনে সুবিশাল গগনে মেঘের ভেলা ভাসে বৃষ্টির টুপটাপ শব্দ শুনে আনন্দে মন প্রাণ নাচে বর্ষার লগনে সুবিশাল গগনে মেঘের ভেলা ভাসে বৃষ্টির টুপটাপ শব্দ শুনে আনন্দে মন প্রাণ নাচে বর্ষার লগনে সুবিশাল গগনে মেঘের ভেলা ভাসে বৃষ্টির টুপটাপ শব্দ শুনে আনন্দে মন প্রাণ নাচে ওই স্নিগ্ধ বাড়ির ধারা পেয়ে যে আত্ম আত্মহারা স্নিগ্ধ বাড়ি ধারা পেজে যে আত্মহারা স্নিগ্ধ বাড়ি ধারা পেজে যে আত্মহারা সবার খুশি সীমানা ছড়াই অঝর নয়নে কাঁদে নিলাম কার প্রেমের মায়া অঝর নয়নে কাঁদে নিলাম কার প্রেমের মায়া রিম ঝিম বৃষ্টি ঝরে বিমুগ্ধ এই বর্ষায় অঝর নয়নে কাঁদে নিলাম বটকার প্রেমের মায়া অঝর নয়নে কাঁদে নিলাম বটকার প্রেমের মায়া বর্ষণে মুখরিত এ বিশাল অবনীতে দেখি শুধু খোদার মহিমা গাইব কিভাবে বলো তারি গুণগান খুঁজে পাই না কোনো উপমা বর্ষণে মুখরিত এ বিশাল অবনীতে দেখি শুধু খোদার মহিমা গাইব কিভাবে বলো তারি গুণগান খুঁজে পাই না কোন উপমা বর্ষণে মুখরিত এ বিশাল অবনীতে দেখি শুধু খোদার মহিমা গাইব কিভাবে বলো তারি গুণগান খুঁজে পাই না কোন উপমা দিগন্ত জুড়ে ওই মেঘলা আকাশ দিগন্ত জুড়ে ওই আকাশ দিগন্ত জুড়ে ওই মেঘলা আকাশ তার মহিমা তর বৃষ্টি ঝরায় অঝর নয়নে কাঁদে নীলাম্বর কার প্রেমের মায়া অজর নয়নে কাঁদে নীলাম্বর কার প্রেমের মায়া রিমঝিম রিমঝিম বৃষ্টি ঝরে বিমুগ্ধ এই বর্ষা অজর নয়নে কাঁদে নীলাম্বর কার প্রেমের মায়া অজর নয়নে কাঁদে নীলাম্বর কার প্রেমের মায়া অঝর নয়নে কাঁদে নীলাম্বর কার প্রেমের মায়া অঝোর নয়নে কাঁদে নীলাম্বর কার প্রেমের মায়া